আহাজারি আর তনাদ চলবে কি আজীবন জালিম শাহির জুলুমি চলবে কি আমরণ আহাজারি আর তনাদ চলবে কি আজীবন জালিম শাহির জুলুমি চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন বন্ধ কি হবে না চলবে কি আমরণ আমরণ আমরণ রহজনী কুলকারবি চলবে কি আজীবন টাপটগিরি মস্তানি চলবে কি আমরণ জানি কুল কারাবি চলবে কি আজীবন গিরি মাস্তানি চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন বন্ধ কি হবে না চলবে কি আমরণ বন্ধ কি হবে না চলবে কি আমরণ নারী ধর্ষণ শিশু হরণ চলবে কি আজীবন অস্ত্র ধরে চাঁদাবাজি চলবে কি আমরণ নারী ধর্ষণ শিশু হরণ চলবে কি আজীবন অস্ত্র ধরে চাঁদাবাজি চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন বন্ধ কি হবে না চলবে কি আমরণ বন্ধ কি হবে না চলবে কি আমরণ এসিডি মারা নারীর মুখে চলবে কি আজীবন নারী জাতির ধর্ষিতা চলবে কি আমরণ এসিডি মারা নারীর মুখে চলবে কি আজীবন নারী জাতির ধর্ষিতা চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন জীবন ভন্দ কি হবে না চলবে কি আমরণ বন্ধ কি হবে না চলবে কি আমরণ আমরণ আমরণ বেহায়া বেহায়াপনা নাট্যগিরি চলবে কি আজীবন নারী লুবি কেলেঙ্কারি চলবে কি আমরণ বেহায়াপনা নাট্যগিরি চলবে কি আজীবন নারী লুবি কেলেঙ্কারি চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন বন্ধ কি হবে না চলবে কি আমরণ বন্ধ কি হবে না চলবে কি আমরণ মাদক হাতে চুপকে পিলিম চলবে কি আজীবন ডিসএন্ট্রি নাই অশ্লীলতা চলবে কি আমরণ মাদক হাতে চুক পিলিন চলবে কি আজীবন ডিসএন্ট্রি নাই অশ্লীলতা চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন ভন্দ কি হবে না চলবে কি আমরণ বন্ধ কি হবে না চলবে কি আমরণ আমরণ আমরণ নির্যাতন নিপীড়ন চলবে কি আজীবন বন্ধ কি হবে না চলবে কি আমরণ